মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান হোসেন ঘোড়া বেবে কাঁধে চড়তে যায় মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষের ঘোড়া ভেবে কাঁধে চলতে যায় মা ফাতে মার দুই পুতুলি ইমামি ঘাস ঘোষেন পিয়ন বিতাদের কবুই ভালোবাসিতেন মা ফাতে মা দুই পুতুলি ইমামি ঘাস ঘোষেন প্রিয় নবী তাদের খুবই ভালোবাসিতেন হাসান বলে ও গো ঘোষেন দেখুন না ঘোড়া সেজেছে দয়ার হাবিশেষ দয়ে গেল হোসেন উঠে বসেছে মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষে ঘোড়া ভেবে কাঁধে চলতে যায় মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসানি ঘোষণ ঘোড়া বেবি কাঁধে চলতে যায় ইমামে ঘোষণ কাঁধে উঠে প্রেমের খেলা খেলে হাসান পিছন দিয়ে ও ভাই নানা জি কি ঠালে ইমামে হোসেন কাঁধে উঠে প্রেমের খেলা খেলে হাসান পিছন দিয়ে ও ভাই নানাজি কে ঠালে আমার নবিশেষ দাগ হতে মাথা তুলতে যায় আল্লাহ বলে ও গো জমিন চলে যাও মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান হোসেন ঘোড়া ভেবে কাঁধে চলতে যায় মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান হোসেন ঘোড়া ভেবে কাঁধে চলতে যায় দবলে বলে নবি নবী বন্ধু মুস্তফায় কবল করিলাম আমি নমাজ তোমায় দবলে বলে দাও নবী বন্ধু মুস্তফায় কবল করিলাম আমি নমাজ তোমায় থাকিবে অরে ঘোষণে খাড়ি যত খোঁজ চেপে শেষ জগতে বন্ধু আমার জন মাথা না তোলে থাকিবে ওর ঘোষণ ঘাড়ি যত খুন চেপে শেষ দগতে বন্ধু আমার জন মাথা না তোলে মোর নবী যে একদিন ঘরে নামাজি পড়ে ভাই হাসানি ঘোষণ ঘোড়া ভেবে চতে যায় একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষের ঘোড়া ভেবে চতে যায় শেষ কথা কেমন ছিল তাদের নামাজ কেমন ছিল তাদের নামাজ শোনো মুসলমান যিনি গলেন সারা বিশ্বের নবী তো জাগান কেমন ছিল তাদের নামায় শোনো মুসলমান যিনি গলেন সারা বিশ্বের নবী তো জাগান আবুদুর রহমান গাও গণ গান পেয়ে যাবে পরে ত্রাণ আবুদুর রহমান গাও কোনো গান পেয়ে যাবে পরে প্রাণ মা ফাতেমার আবাজিলি আমি নারিলাল মোর নবী যে একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষেন ঘোড়া বিবি কাঁধে চোতে যায় মা ফাতেমা দুই পুতুলি ইমামি ঘাসন ঘোষেন প্রিয় নবী তাদের খবই ভালোবাসিতেন মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষিন ঘোড়া বেবি কাঁদে চড়তে যায় মোর নবীজি একদিন ঘরে নামাজ পড়ে ভাই হাসান ঘোষিন ঘোড়া বেবি কাঁধে চড়তে যায়